যাচ্ছে আল্লাহ পাখের যতই সুক্রিয়া আদায় করেন এই হেদায়তের নিয়ামতের ওপর ইমান ইসলামের নিয়ামতের ওপর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না কত মানুষ যা শির অবস্থায় রয়েছে কত মানুষ জাতিতে মুসলিম হইলেও পাপে ডুবে আছে কত মানুষ আছে যারা গত বছর ছিল এবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত মুসলিম আছে যারা আকাঙ্ক্ষা করছে যে রোজা রাখতাম সুস্থ থাকলে কিন্তু তারা অসুস্থ তারা হাসপাতালে ভর্তি আছে তাদের শরীর চলে না তো এইরকম চারিদিক থেকে যদি দেখেন যে আল্লাপাকের যে কত নিয়ামত আপনার ওপর আল্লাপাক আপনাকে ইমানের অবস্থা রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে রোজা রাখার তৌফিক দান করেছেন এমন পাপি করেননি যে রোজার দিনে আপনি পানাহার করবেন তো আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করেন আর তারপরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সেয়াম পালন করেন কেয়াম করেন বি পড়েন কারণ এবাদতের কোয়ালিটি যত সুন্দর হবে তত তার মূল্য হবে দুনিয়ার ক্ষেত্রে আমরা সংখ্যা দেখি না কোয়ালিটি দেখি যে কোনো জিনিসের কোয়ালিটি ভালো হইলে অল্প সংখ্যায় থাকলেও ওই কোয়ালিটি ওলা জিনিসকে মানুষ খুঁজে নেই কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায় সস্তা পাওয়া যায় তারপরে কোয়ালিটি যেহেতু ডাউন সেজন্য সেই জিনিস দুনিয়ার ক্ষেত্রে আমরা গ্রহণ করতে চাই না আল্লাহ পাখের কাছে কোয়ালিটির গুরুত্ব রয়েছে লিয়া বলু আকুম আই ইকুম আহসান ও আমালা আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে কে কত বেশি আমল করে কথা বলা হয়নি কে কত বছরে বেশি রোজা রেখেছে ফরজের পরে নফল রোজা কে কত বেশি রেখেছে আর কে কত রাখাত বেশি নামাজ পড়ে বেশি বলা হয়নি আহসান ও আমালা কার নামাজ কত সুন্দর কার রোজা কত সুন্দর কার দান খায়রাত কত সুন্দর কার জিকির আজকার কত সুন্দর কার তেলাওয়াত কত সুন্দর কার এবাদত বন্দেগী আখলাক চরিত্র কত সুন্দর এটা আল্লাহ পাক দেখেন তো লিয়াবুল আহসান আমালা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য যে তোমাদের পরীক্ষা করা উদ্দেশ্য কে তোমাদের কত বেশি ভালো কাজ করে আসতে পারে ভালো আমল করে আসতে পারে সুতরাং আপনার রোজার আমলটাকে ভালো করার চেষ্টা করুন আল্লাহ পাক যেন তফিক দান করেন আর যেমন গত প্রথম রমজানে বলেছি যে রোজার আগে আপনি পাঁচ অক্ত নামাজ ঠিক করুন কারণ রোজার আগে যদি পাঁচ অক্ত নামাজ ঠিক না হয় তো এই রোজা কাজে আসবে না ভালো করে মনে রাখবেন সামান্য যদি ঘাটতি থাকে সতেরো রাকাত ফরজে পনেরো রাকাত পড়েন অথবা সতেরো পড়েন কিন্তু ফজরের নামাজটা সূর্য উঠিয়ে দিয়ে পড়েন ওই রকম নামাজ আল্লাহ কবুল করবেন না যখন যেই নামাজ ফরজ করা হয়েছে তার আগেও পড়া চলবে না আর তার পরেও চলবে না তার আগে যদি আপনার আকিদা কালেমায় তাইয়েবা ঠিক না থাকে লাহ এটা যদি ঠিক না থাকে আর মোহাম্মদ রসুল্লাহ এটা যদি ঠিক না থাকে তার মানে এই নয় যে শুধু কলমা পড়তে জানেন আর পড়েন বেশি জিকির করেন বেশি না মন্ত্র না আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই সুতরাং এবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করবেন এবাদতে কোন কাউকে শরিক করবেন না আল্লাহ যেমন সৃষ্টিকর্তা রিজিক দাতা তেমনি আল্লাহ পাকের জন্য সমস্ত এবাদত বন্দেগী সুতরাং কখনো এই সিরকি কুফরি বিশ্বাস রাখবেন না যে আল্লাহ অলি আউলিয়া গজ কৌতুবরা কাউকে ছেলে মেয়ে দিতে পারে কারো রোগ ভালো করতে পারে কারো বালা মুসিবত দূর করতে পারে হ্যাঁ কারো মনের কামনা বাসনা পূরণ করতে পারে অথবা মাজারগুলোর জিয়ারত করলে ওখানে রুজিতে বরকত হয় ওখান থেকে কিছু কোনো কল্যাণ পাওয়া যায় না কল্যাণের মালিক আল্লাহ ছাড়া কেউ না তারা মৃত তারা আমাদের মতো এক যুগে মানুষ জীবিত ছিলেন আর ভালো মানুষ ছিলেন আশা করি আর তারা দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন নিজের নিজের আমল নিয়ে তাদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নেই আপনাকে আপনার রবের কাছ থেকে চাওয়া পাওয়া রাখতে হবে যেমন তারাও রবের কাছ থেকে চেয়েছেন যে লানি চিস্তি শাহজালাল তারাও আল্লাহর কাছেই চেয়েছেন আল্লাহকে রাজি করা ছাড়া কারো উপায় নেই কেউ জান্নাত পাবে না না আমি আপনি পাবো না তারাই পাবেন সুতরাং তারা যেমন আল্লাহর এবাদত করেছেন আপনারাও এক আল্লাহর এবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না সেজদা একমাত্র আল্লাহর কখনো তাজিম আর শ্রদ্ধার নামে জীবিত মৃতকে সেজদা করবেন না কোরবানি জবাই করা একমাত্র আল্লাহর সুতরাং তার সাথে কোনো কাউকে শরিক করবেন না হ্যাঁ যে আপনি কোরবানির সময় জবাই করলেন আল্লাহর জন্য আর মাজারে জবাই করলেন ওরসে জবাই করলেন বাবার জন্য তো মুশরেক আপনি মুসলিম না তাহলে আপনার নামাজও কবুল হবে না রোজা জাকাত কিছুই কবুল হবে না তাহলে আগে আপনাকে ক্যালেমা ঠিক করতে হয় এবাদত সমস্ত একমাত্র আল্লাহর জন্য মান্যত করবেন আমার যদি এইরকম হয়তো এই করবে যে মান্যত আমরা অনেকে করে থাকি মান্যতের চাইতে ভালো হচ্ছে সাদকা করা অগ্রিম দিয়ে দেন বালা মুসিবত এসছে দান করে দেন কিন্তু মান্যত করেন আল্লাহ যদি আমার ছেলেটা পাশ করে আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ যেতে পারে আল্লাহ আমার যদি ছেলেটাকে তুমি সুস্থ করে দাও তাহলে আমি এইটা করব এটা করব। এটা যদিও করেন আল্লাহর জন্য করতে হবে মান্য যদি করেন যদি আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে তো মাজারে একটা চাদর চড়াবো মাজারে একটা খাসি জবাই করবো হ্যাঁ ইত্যাদি তো আপনি শিরিক করলেন বড় শিরিক করলেন ইসলাম থেকে বেরিয়ে গেলেন তাহলে আপনার কোন ফরজ নফল কিছুই কবল হবে না এই রোজা রেখেও লাভ নেই আর জাকাত দান খেরাত করে লাভ নেই আর মসজিদ মাদাসা করেও লাভ নেই আর দোয়া জিকির করেও লাভ নেই নামাজ পড়েও লাভ নেই কোনো কিছু কবল হবে না তাহলে আগে লাহ ঠিক করতে হবে ওখান থেকে শুরু করতে হবে তারপরে মোহাম্মদ রসুল্লাহ ঠিক করতে হবে মোহাম্মদ রসুল্লাহ কেমন করে ঠিক করবেন খুব সহজে সংখ্যায় বলছি একমাত্র রসুলের তরিকা এবাদবন্দি করবে অন্য কোন তরিকার জিকির নাই অন্য কোন তরিকার দুরুদ না অন্য তরিকার নামাজ না অন্য তরিকার রোজা না একমাত্র রসুলের তরিকায় সমস্ত এবাদবন্দিগি আপনার রসুলের তরিকা হবে খুব সহজ করে এই লাহ মোহাম্মদ রসুল্লাহ দুটা কালমাকে বুঝে নেন এই দুটি বাক্যকে ভালো করে বুঝেন যে একমাত্র আল্লাহর এবাদত করবেন কাউকে এবাদত দিবেন না রসুলকেও দেওয়া চলবে না আবাকার বাকার উমারকেও দেওয়া চলবে না আর আবু হানিফা সাবি মালিক আহমদ কাউকে দেওয়া চলবে না কাউকে দেওয়া চলবে না একমাত্র আল্লাহর জন্য এবাদত লাহিল্লাহ মানে আর মোহাম্মদ রসুল্লাহ মানে আদর্শ তরিকা একমাত্র রসুলের আর কারো তরিকে আপনি এবাদবন্দি করবেন না এমন নয় যে আপনার মুরব্বীরা শিখিয়েছে নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া অথচ রসুল করেননি তাহলে নবীর তরিকে আপনি মোহাম্মদ রসুল্লাহ ঠিক করলেন না যারা নিয়ত পড়ে রোজা রাখেন ভালো করে শোনেন যারা নিয়ত পড়ে নামাজ শুরু করেন তারা মোহাম্মদ রসুল্লাহ পালন করেন না মানে নবীর তরিকাই না তারা তাদের নামাজ তাদের রোজা অন্যদের তরিকায় এইরকমই যতগুলি বিদা যারা কবর পাকা করেন কবরে চাদর চড়ান যারা কবরে ওরস লাগান হ্যাঁ আর এইরকমই যারা মিলাদুন্নবী করেন যারা ম্যারেজ ডে পালন করেন যারা ওই আপনার বার্থডে পালন করেন এরকম বহু বিদাত মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে তারা মোহাম্মদ রসুল্লাহ কি পালন করলেন না তাহলে আপনার কালেমাই যদি ঠিক না থাকে তো নামাজে গিয়ে লাভ নেই আগে কালেমা ঠিক করেন খুব সহজ ভাষায় একমাত্র আল্লাহর এবাদত করবেন এবাদত কাউকে দিবেন না আর একমাত্র রসুলের তরিকায় নামাজ পড়বেন রোজা রাখবেন জাকাত দিবেন হজ করবেন ওমরা করবেন সবগুলি রসুলের তরিকায় জিকির করবেন দরুদ পড়বেন সব রসুলের তরিকায় হবে আপনার ফরজ নফল সবকিছু আপনার রসুলের তরিকা হবে বরং আপনার হালাল হারাম আখলাখ চরিত্র সবকিছু রসুলের হবে সাল্লাহ আলহি আসাল্লাম কালিমা যখন ঠিক হয়েছে পাঁচ অক্ট নামাজ ঠিক করেন পাঁচ অক্ট নামাজ যদি ত্রুটি থাকে সাহারি খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন আর সূর্য উঠিয়ে দিচ্ছেন ফজর নামাজটা আপনি জোহরের সময় পড়বেন অথবা সূর্য ওঠার পরে পড়বেন এইরকম রোজা রেখে রোজা কবুল হবে কারণ নামাজ ছেড়ে দিলে ইমান ভঙ্গ হয়ে যায় এটা হচ্ছে সঠিক কথা এটা হচ্ছে সঠিক ইসলামের কথা আরবদের ছোট বাচ্চারাও জানে যার ফলে নামাজটা ঠিক করেন আরে রোজা রাখতে আপনাকে কেন আমাকে কষ্ট লাগে লাগে না কিন্তু নামাজ পড়তে তো কষ্ট লাগে না কি কষ্ট লাগে আপনি সাহারিটা রাত বারোটায় না খেয়ে ওই সময়টাই ঘুমিয়ে যান আর শক্ত অ্যালার্ম লাগিয়ে রাখেন ফজরের আগে খানে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে সাহারি খান আর সাহারি যেমনই খাওয়া হলো তেমনই ফজর আজান হয়ে গেল এমন কোন কষ্ট আছে কোনো কষ্ট নেই ফজরের নামাজ যেই ব্যক্তি পড়তে পারলো সেই ব্যক্তি মনাফে কি মুক্ত হয়ে গেল আর যেই ব্যক্তি পাঁচ অক্ট নামাজের হেফাজত করতে পারলো সেই ব্যক্তি কুফরি মুক্ত হয়ে গেল কুফরি মুক্ত হয়ে মোনাফেকি কপটতা মুক্ত হয়ে তারপরে জাকাত দিতে হবে তারপরে রোজা রাখতে হবে আসুন আজকে রোজা সম্পর্কে যে আয়াতগুলি প্রথম দিনই পাঠ করেছিলাম কিন্তু আয়াতগুলির তর্জমা তাফসির করা হয়নি ওই আয়াতগুলিতে যে মাসলা মাসাইলগুলি আছে সেগুলি জানি আল্লাহ পাক বলছেন সুরা বাকার আয়াত নম্বর একশো তেরাশি থেকে সাতাশি পর্যন্ত রোজার আলোচনা রয়েছে মাঝখানে দোয়ার কথা একশো ছিয়াশিতে রয়েছে দোয়ার কথা মাঝখানে কেন এটা এখানে বলে দিই এই জন্যই যে রোজার সাথে রমজানের সাথে দুয়ার বড় গাঢ় সম্পর্ক আছে এই জন্য নবী করিম সাল্লা বলছেন রোজার অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয় আপনি সকালে করেন দুপুরে করেন বিকেলে করেন এই ইফতারির আগেখানে দোয়া করেন রোজাদারের দোয়া দাওয়াতুসাইমে লাতোরাদ্দ রোজাদারের দোয়া খণ্ডন হয় না রদ হয় না রিজেক্ট হয় না রোজাদার যদি হালাল খেয়ে দোয়া করে কারণ দোয়া কবুল হয় বেশ কিছু বাধা আছে তার মধ্যে বড় বাধা হচ্ছে হারাম খাওয়া হারাম খেলে দোয়া কবুল হয় না আর অধিকাংশ লোকের আমাদের দোয়া কবুল হয় না এর পিছনে কারণ হচ্ছে আমাদের রুজি হালাল নয় আমাদের রুজিটাকে চেক করে খাই না নিজেও হারাম খাই স্ত্রী ছেলে মেয়েকে হারাম খাওয়াই অথবা হালালও খায় হারাম খাই সবকিছু মিক্সচার করি আসলেই হইলেও আসলেই হইল এটা কার এটা আমার না অন্যের এটা অনুমতি আছে নেই এটা আমার জন্য জায়েজ হবে হবে না এগুলো দেখার পরোয়া করি না জি এইরকম যাতে করে না হয় চিন্তা করুন এখানে করে রাখা আছে যে খাবারগুলো এফতারি তাই না আপনাদের জন্য রাখা আছে ঠিক না আপনাদের জন্য রাখা আছে কিন্তু যদি কেউ এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় ধরেন একটা খেজুরের প্যাকেট উঠিয়ে নিয়ে চলে গেল দিয়ে বাসাতে খেলো জায়জ হইল আপনার বিবেককে বিচার দেন এখানে আপনাদের খাওয়ার জন্য রাখা আছে যারা দিয়েছে ফিরিয়ে নেবে না কিন্তু এটা আপনাদের জন্য আজকে শেষ না হলে কালকে কিন্তু এটাকে যদি মনে করেন যে আমি বাসায় উঠিয়ে নিয়ে চলে যাব বিনা হুকুমে হ্যাঁ খাবারটাকে উঠিয়ে নিয়ে চলে যাব অথবা আমি খেজুরটাকে উঠিয়ে নিয়ে চলে যাব অথবা লাবানটাকে উঠিয়ে নিয়ে চলে যাব চিন্তা করেন যে আপনি নিজেকে বিচার দেন যে এটা আপনার জন্য জায়জ হবে আপনি ইফতারি পার্টি দিচ্ছেন তাহলে আরো করে বুঝতে পারবেন আপনি ইফতার পাঠিয়ে দিয়েছেন আর কেউ ইফতার করতে গিয়ে ওখান থেকে খাবার নিয়ে টান দিল বাড়িতে আপনি কি অনুমতি দেবেন না এখানে বসে ইফতার করো বলবেন বলেন দেখি তাহলে যদি এই ক্ষেত্রে আমরা সতর্ক না হয় অনেকে নামাজ পড়ি অনেকে রোজাই রোজাও রাখছি সবাই রোজা রাখছি আলহামদুলিল্লাহ রোজা রাখছি নামাজ পড়ছি আমরা আল্লাহকে ভয়ও করছি কিন্তু এত গাফিল কেন নিজে দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলাম নিজে দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলাম তো সব ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রুজিটা হালাল হচ্ছে কি না যদি রুজি হালাল না হয় তো দোয়া কবুল হয় বাধা সৃষ্টি হয়ে যাবে তো দোয়ার কথা যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজা রমজানের আলোচনার মাঝখানে রোজাদারের দোয়া কবুল হয় আপনি সকালেও দোয়া করেন জোহরেও দোয়া করেন আপনি সাহারির সময় উঠে দোয়া করেন আপনি আসরের নামাজের সময় দোয়া করেন দোয়া করেন দোয়া মানে আবার একসাথে দোয়া করা নাই দোয়া বলতে আমাদের দেশের লোকদের মগজে যেহেতু বিদাতের আগাছা ঢুকে আছে যারা দোয়া মানে বুঝে যে সম্মিলিত মোনাজাত দোয়া মানে হচ্ছে একা একা দোয়া বুঝে না বুঝে যে ওই জোহরের নামাজে সম্মিলিত মোনাজাত করতে হবে ওই আসরে মোনাজাত করতে হবে মাগরে মোনা পাঁচ অক্ত নামাজে মোনাজাত করতে হবে তারপর ওয়াজ মাহফিলের শেষে মোনাজাত করতে হবে একসাথে এমাম বক্তা ওয়াজ ওয়াইজ হুজুর দোয়া করবেন আর আপনার সবাই আমিন আমিন বলবেন আর এইরকমই ইফতার পার্টিতে বসে একসাথে মোনাজাত করতে হবে নবী করিম জীবনও তো করলেন না জীবনেও নবী করেননি তাহলে মোহাম্মদ রসুল আপনার ঠিক হয়েছে বলুন দেখি আপনার দোয়াটাও রসুলের তরিকে হইতে হবে দোয়া করতে মানা নেই দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কিন্তু আপনি একা একা কেন দোয়া করেন না রোগটা আমাদের এই রকম যদি বলি ভাই ইফতারির সময় দোয়া কবুল হয় আপনারা বসে বসে খাবারের অপেক্ষায় আছেন আল্লাহকে কতই দৃশ্যটা ভালো লাগছে ঠিক কিনা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খিদেও লেগে আছে পিপাসায় ভিতর শুকিয়ে যাচ্ছে তারপরেও ঘড়ি দেখছেন ঘড়ি দেখছেন এখনো এক মিনিট বাকি এখনো এক মিনিট বাকি সুবহান আল্লাহ এক মিনিট আগে মুখে দিচ্ছেন না আপনি তাহলে এই দৃশ্যটা আল্লাহকে কত পছন্দনীয় আর ফেরেস তাদের মাঝে আল্লাহ কত আমাদেরকে নিয়ে রোজাদারদেরকে নিয়ে গৌরব করছেন এই সময়টাই যদি আপনি একা একা দোয়া করেন আর আপনার প্রয়োজন আমি বুঝি না আমি জানি না আমার যে কি গরজ আমার যে কোন পেরেশানি আপনি জানেন না তাহলে আপনার জন্য আমার দোয়া করে কেমন করে হবে আর আমার জন্য আপনার দোয়া করে কেমন করে হবে তাহলে আপনাকে নিজের দোয়া নিজেই করতে হবে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা তো দোয়া করেন রোজার অবস্থায় দোয়া করেন আর এই শেষ সময়টাই যত ইফতারির সময় ঘনিয়ে আসছে বসে থাকেন আপনি দোয়া করেন দোয়া সব রকম দোয়া করেন আপনি আল্লাহর গুণগানমূলক তসবি তাহলিলের দোয়া জিকির আজকারের দোয়া চাওয়ামূলক যাচ্ছামূলক দোয়া আপনি দোয়া করেন সব রকম দোয়া করেন আরবিতে দোয়া করেন আর একটা সমস্যা আমাদের সমাজে যে আমাদের বাংলা ভাষী মুসলিমরা মনে করে যে আরবিতে দোয়া করতেই হবে যার ফলে বাপ মায়ের জন্য কি দোয়া করবো রব্বের হামা কামা রব্বাইয়ানি সাগিরা হ্যাঁ ছেলে মেয়ের জন্য দোয়া মুখস্থ নাই এখন হুজুরকে বলে যে আমি কি দোয়া আমি তো দোয়া জানি না আরে দোয়ার জন্য আরবি লাগে না দোয়ার জন্য আরবি লাগে না নামাজ পড়ার জন্য শুধু আরবি লাগে নামাজের ভিতরে যে খাস খাস দোয়াগুলি আছে সেগুলি দোয়া সুরা তকবির তসবি এগুলি শুধু আরবি লাগে এগুলি আরবি ছাড়া অন্য ভাষায় হবে না আপনি আল্লাহ আকবর বাংলায় বলবেন চলবে না হ্যাঁ? সামি আল্লাহ হামেদা বাংলায় তরজমা চলবে রব্বান আল্লাহ আলহাম আরবিতে বলতে হবে সুরা ফাতে আরবিতে বলতে হবে একটা সুরা মিলাইতে হবে ওইটা আরবিতে মিলাইতে হবে রুকু সেজদার তসবি করতে হবে আরবিতে হ্যাঁ আত্মাহাত পড়তে হবে আরবিতে দরুদ শরীফ পড়তে হবে আরবিতে দোয়াই ধরাটা আরবিতে কিন্তু বাকি আপনার সমস্ত দোয়া সমস্ত দোয়া নিজের ভাষায় আপনি নিজের সৃষ্টিকর্তা রবকে বলবেন এটা সবচেয়ে ভালো দোয়া আপনার অন্তর লাগবে যে আপনি বুঝে সুজা বলছেন যার ফলে নিজের ভাষায় দোয়া করেন ইফতারিতে বসে আছেন আলোচনাও শুনেন আর নিজের ভাষায় আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন জিভা নড়া ছাড়া মন দিয়েও দোয়া হইতে পারে কলব দিয়েও দোয়া হইতে পারে তো বলছিলাম যে এই যে রোজার আয়াতগুলি এর মাঝখানে দোয়ার কথা বলা হয়েছে দোয়া সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য যে রোজার সাথে দোয়ার সম্পর্ক আছে রোজার দিনে যেমন দোয়া কবুল হয় রোজার রাতগুলিও বরকতের রাত রোজার রাতগুলিও বরকতের রাত এই রাতেও দোয়া করবেন কারণ একটি হাদিস আছে ও তাকা ও লাইলা আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন লাইলা প্রত্যেক রাতে ও তাকাও মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন অনেক মানুষকে এটা রমজানের প্রত্যেক রাতে তাহলে শুধু সবে কাদারে নয় সবে কাদারের তো আরো অতিরিক্ত ফজিলত আছে যেটা সবে কাদার কাছে আসবে তখন বলবো কিন্তু প্রত্যেক রাতে রমজান মাসের যে রাতগুলি যাচ্ছে তাতেও যদি দোয়া করেন কারণ আল্লাহ পাকের খাস রহমত হয় জাহান নাম থেকে আল্লাহ পাক ছাড় দেন মুক্তির ঘোষণা করেন তো আপনি যদি দোয়া করেন তো আপনাকে আল্লাহ পাক জাহান থেকে স্বাধীন করে দিবেন চিরকালের জন্য আপনি জান্নাতি বলে ঘোষিত হয়ে গেলেন জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন তো আল্লাহ পাকরবুল আলমিন রমজানের দিন রাত সব সময়কে আমাদের নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন আল্লাহ পাকরবুল আলমিন এরশাদ করছেন এই রোজা রমজানের আয়াতগুলিতে মমিনদেরকে সম্বোধন করে হে ইমানদার লোকেরা কোতেবা আলাইকুম সেয়াম তোমাদের ওপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে কামা কথিবা আলাল্লাজিন যেমন তোমাদের পূর্বের জাতিগুলির ওপর সেয়াম রোজা ফরজ করা হয়েছিল আগের যে সব উম্মত ছিল তারাও রোজা রেখেছেন তাদের ওপরও ফরজ ছিল কিন্তু রমজান মাসের নয় অন্য মাসের হবে কম অথবা বেশি ছিল বরং তাদের রোজাতে বেশি কঠোরতা ছিল বিধিবিধানে শক্ত ছিল সেসব হুকুম আকাম যেমন সাহারি খাওয়ার অনুমতি ফজর পর্যন্ত ছিল না আগে রোজাগুলিতে শক্ত রোজা ছিল আল্লাহ তো সহজ করে দিয়েছেন এখন রোজা একটি হাদিস দ্বারা বোঝা যায় যে আগের যুগের রোজাগুলিতে যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে পানাহার করতে পারবে মাগরেবের পরে ইফতার করলো ইফতার করবে যতক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারবে ততক্ষণ পানাহার করতে পারবে যদি ঘুমিয়ে যায় তাহলে পানাহার হারাম আর কিছু করতে পারবে ঘুমিয়ে গেলে আর কিছুই খেতে পারবে না সারা রাত যদি ধরেন কারো মাগরে পরে ঘুম চলে এসছে এসা পরে খাবো দাও ভাবছে মাগরে পরে ঘুম চলে এসছে তাহলে তার সারা রাতের ঘুমা খাবার হারাম সারা দিন তো রোজাই রয়েছে আর কোনো পানাহার করতে পারছে না এইভাবে ইসলামের প্রথম যুগে যখন দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয় দু একদিন সাহাবিরা রোজা রেখেছেন আর তারপরে আল্লাহ পাক হালকা করেছেন তারপরে হালকা করেছেন যার কথা এই সুরায় বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে রয়েছে ওই আয়াতের যখন তার সির করব তখন ইনশা আল্লাহ তালা বয়ান করব রোজা কেন আল্লাহ ফরজ করলেন আল্লাহ কি তার রিজিক বাঁচাইতে চান নাকি যে রোজাতে বেশি খেয়ে নিচ্ছে একটু কম খাক হ্যাঁ বাঁচুক নাকি নাকি আল্লাহ কষ্ট দিতে চান ক্ষুদা দিয়ে না পিপাসা দিয়ে কষ্ট দিতে চান কষ্ট দেওয়ার উদ্দেশ্য না আল্লাহ কষ্ট দিতে চান না আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না তাহলে রোজা কেন ফরজ ফরজ করা হয়েছে আমার আপনার সার্বিক কল্যাণের জন্য ওই সার্বিক কল্যাণটা আল্লাহ একটা শব্দ দিয়ে বয়ন করেছেন তাত্তাকুন যাতে করে তোমরা বাঁচার মতো শক্তি অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো পাপ মুক্ত হওয়ার যোগ্যতা লাভ করতে পারো আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য উপায় গ্রহণ করতে পারো তার তাকুন তাহলে বাঁচার মতো ক্ষমতা তৈরি হয় রোজার মাধ্যমে দেখেন আমরা রাতে কতবার খাই মাগরে পর থেকে শুরু করে সাহারি পর্যন্ত ফজর আজান পর্যন্ত কতবার যে খাই আর কত কি যে খাই আর কতবার যে পান করি হিসাব করে রাখি না কিন্তু কারো হিসাব আছে যে গত রাতে আমি মাগরেব থেকে নিয়ে ফজর পর্যন্ত এতবার পানি খেয়েছি আর এত এত জিনিস খেয়েছি কেউ হিসাব করে রেখেছেন বিনা হিসাবে খাচ্ছেন আপনি তাই না বিনা হিসাবে খাচ্ছেন কারণ আপনার জন্য হালাল হালাল রমজানের রাতে পানাহার হালাল আপনার জন্য অথচ রাতটা দিনের তুলনায় ছোট কিন্তু মাগরেব থেকে নিয়ে সাহারি পর্যন্ত একটা সময় যে সময়টা আমরা পানাহার করছি জায়েজ আর ফজর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত আছি রোজা রাখছি প্রায় পনেরো কেন ষোলো ঘন্টারও বেশি হয়েছে তাই না হ্যাঁ সাড়ে ষোলো ঘন্টা বলছেন তাহলে ষোলো থেকে সতেরো ঘন্টা আমরা একটা কিছু খাচ্ছিও না এক ফোঁটা পানিও পান করছি না হ্যাঁ স্ত্রীর কাছেও যাচ্ছি না তাই না তারপরে রোজা ভঙ্গের যেগুলি কারণ আছে সেগুলি সবগুলি থেকে বেঁচে থাকছি কেন একমাত্র রোজাটাকে সেভ করার জন্য যাতে করে রোজা আমার রোজা হয় এবং রোজাটা আল্লাহ কবুল করেন আর রোজার উত্তম বদলা যেন আল্লাহর কাছে আমি পাই হ্যাঁ এই আশাতি না জানকে কষ্ট দিচ্ছেন জি তো এতগুলি জিনিস থেকে রোজা ভঙ্গকারী জিনিসগুলি থেকে বা বিষয়গুলি থেকে যে আপনি বিরত থাকলেন সারাদিন ষোলো ঘন্টা দুনিয়ার কোনো এবাদতে এইরকম এত লং টাইম কোনো জিনিসের ক্ষেত্রে বাধা নিষেধ নেই অন্য একটা জিনিস বোঝাতে চাইছি বেঁচে থাকছেন তার সাথে সাথে লং টাইম নামাজের সময় কথা বলা বন্ধ ঠিক না খাওয়া দাওয়া বন্ধ পান করা বন্ধ ঠিক না মোবাইল রিসিভ করা বন্ধ অনেক কিছু বন্ধ নামাজের অবস্থায় কিন্তু কতক্ষণ চার রাখাত নামাজ পড়তে যতক্ষণ লাগে চার রাখাত নামাজে কতক্ষণ লাগে হ্যাঁ, চার দুগুণ আট মিনিট আজকালে তো লম্বা নামাজও হয়নি দশ মিনিট হ্যাঁ আট থেকে দশ মিনিট ওরও কম অনেকের এই দশটা মিনিট জোহরে আপনি হ্যাঁ অনেক কিছু থেকে বেঁচে থাকছেন যেগুলো নামাজের অবস্থায় নিষেধ আসরে ওই রকমই আট দশ মিনিট মাগরেবে ওই রকমই পাঁচ সাত মিনিট এর সাথে ওই রকম কিছুক্ষণ ধরেন হ্যাঁ তারা বিষহ ধরলে ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ আর তার মধ্যে দুই রেখাত পড়ে পড়ে আবার সালামও ফিরছেন তার মাঝখানে আবার সুযোগ আছে পানি পান করার সুযোগ আছে এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে বাথরুমে যাওয়ার সুযোগ আছে সুযোগ আছে ফজরে ওই রকমই পাঁচ মিনিট সাত মিনিট তাহলে নামাজের অবস্থাতেও ওই পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট আপনি বেঁচে থাকছেন বেশ কিছু জিনিস থেকে জাকাত দেওয়ার সময় কোনো কিছু থেকে বাঁচার দরকার নেই ফকিরকে দিচ্ছেন কথাও বলছেন খাচ্ছেন পান করছেন অসুবিধা আছে তাহলে জাকাতের এবাদত হচ্ছে কোনো বাধা নিষেধ নেই সাদকা করছেন আপনি দান খেরাত করছেন কোনো বাধা নিষেধ আছে না রোজাদারকে ইফতার করেছেন ইফতার পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ ঠিক না কোনো বাধা নিষেধ আছে আপনার যদি রোজা না থাকে অসুস্থ অসুস্থতা কোনো বাধা নিষেধ নেই তাই না মালিক আপনি ইফতার পাঠিয়ে দিয়েছেন আপনি অসুস্থ মানুষ রোজা রাখতে পারছেন না আল্লাহ মাফ করেছেন অন্য সময় রোজা রাখবেন দেখেন কোনো বাধা নিষেধ নেই যে কোনো এবাদত বন্দীগীর ক্ষেত্রে সামান্য কিছুক্ষণ বাধা নিষেধ কিন্তু রোজা ফজর থেকে শুরু করে এই মাগরেব পর্যন্ত লং টাইম আমরা না কিছু খাচ্ছি না কিছু পান করছি হ্যাঁ না স্ত্রীর সাথে বেশি ঘনিয়ে বসছি কিছুই নেই সব থেকে বাঁচছি এর মাধ্যমে একটা আমাদের ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে তাত্তাকুনের তাকুয়ার বেঁচে থাকার <clears throat> ষোলো ঘন্টা ধরে আপনি বাধা নিষেধ মেনে চললেন অথচ সেটা সারা বছরে এগারো মাস জায়েজ ওই জিনিসগুলো এগারো মাস জায়েজ রমজান মাসের রাতে জায়েজ পানাহার জায়েজ স্ত্রী জায়েজ হ্যাঁ তাহলে এর মাধ্যমে কত বড় প্রশিক্ষণ হচ্ছে বেঁচে থাকার যদি এই ট্রেনিং দেওয়া হয় তাহলে আপনার জন্য আল্লাহ পাক সব সময় যা হারাম করেছেন সব সময় হারাম চুরি করা সবসময় হারাম মিথ্যা কথা বলা সবসময় হারাম মানুষের দুর্নাম করা দুশ্মনী করা হিংসা বিদ্বেষ হ্যাঁ শত্রুতা ক্ষতি করা খুন করা সমস্ত পাপ সবসময় হারাম সবসময় হারাম তাহলে যেগুলি সারা জিন্দগি হারাম রোজার দিনও হারাম রোজার রাতেও হারাম আর এগারো মাসও হারাম সব সময় হারাম হ্যাঁ সেগুলি থেকে বাঁচার জন্য আপনাকে তরবিও দেওয়া হচ্ছে রোজার মাধ্যমে যে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে বাঁচার মতো তুমি প্রশিক্ষণ নাও আর হারাম নাজাজের কাছেও যেও না হারাম নাজাজের কাছেও যেও না রোজা রোজার মাধ্যমে বেঁচে থাকার মতো যোগ্যতা তাকোয়া অর্জন হয় তাকোয়া অর্জন হয় কেমন করে ওর আর একটা দিক আছে এই তো একটা লং টাইম ধরে আপনি বেঁচে থাকছেন এর মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে আর একটা হচ্ছে সেটা হচ্ছে এখলাস রোজার মধ্যে যে এখলাস আছে যে এখলাস ফুটে উঠে দুনিয়ার কোন এবাদত বন্দি গিয়ে ওই রকম এখলাস ফুটে উঠে না এখলাস মানে হচ্ছে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে এবাদত করা আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে এবাদত বন্দি করা চিন্তা করুন এই বিষয়টি নামাজ যদি আমরা পড়ি যতই লুকাবার চেষ্টা করি জানবে কেউ না কেউ জানবে তাই না ফরজ নামাজ জামাতে যেতে হবে পুরুষদেরকে জানবেই মুসল্লিমরা জানবেই যে আপনার মহল্লার লোকেরা জানবে যে আপনি নামাজ পড়ছেন হজ করলেও লোকেরা জানতে পারছে ওমরা করতে গেলেও লোকেরা জানতে পারছে জাকাত দিলেও জানতে পারছে সাদকা করলেও জানতে পারছে মসজিদ মাদ্রাসা বানালেও জানতে পারছে যে কোনো নেক আমল করেন না কেন কেউ না কেউ জানবেই লুকিয়ে রাখতে পারবেন না কেউ না কেউ জানবেই একটা ভাগ তাহলে মানুষের আসতে পারে অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে হ্যাঁ, লোক দেখানো নিয়ত চলে আসে খলুসিয়াত কমে যায় দুনিয়ার গরজ চলে আসে কিন্তু রোজা এমন একটি এবাদত যে এবাদত আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না আমরা সকলে রোজা আছি এটা জানার কোনো উপায় আছে বলেন কোনো উপায় আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন যে সকালে সকলে রোজা আছি না হ্যাঁ কেউ বলতে পারবেন না অনেকে হয়তো রোজা একজন বলছে আমি রোজা আছি ধরেন একজন লোক রোজা আছি বলছে ওর কথাটা যে সত্য কেমন করে জানবেন একমাত্র আল্লাহ জানে একজন লোক বলছে আমি রোজা আছি এই কথাটা তোর সত্য না মিথ্যা রোজা ইফতার করতে এসছে রোজা রেখে এসছে না এমনি খেতে এসছে এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না আর আরেকজন লোক যদি বলে যে রোজা নেই কিন্তু আসলে রোজা আছে তাও জানতে পারবো না আমরা তাহলে বোঝা গেল যে রোজার বিষয়টি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না এই কথাই নবী করিম সাল্লাম একটি হাদিসে কুদ্সিতে বলেছেন কুল্লু আমাল আমসা আলিয়া লি ওয়া আদম সন্তানের সমস্ত আমল লাহু তাতে তার একটা অংশ থাকে মানে শয়তান ঢুকতে পারে শয়তান ঢুকে যেতে পারে যে তুই নামাজ পড়ছিস লোকেরা তোকে খুব ভালো মত বলবে হ্যাঁ লোকেরা দেখলো যে তুই নামাজ পড়ছিস এই যে ফজর নামাজ পড়লি দেখলো লোকেরা শয়তান আসতে পারে শয়তান মনে মনে আপনার অশ্বাসা দিবে যে অন্তত মহাল্লার লোকেরা জানছে যে তুই ফজর নামাজ পড়ছিস হ্যাঁ লোকেরা জানলো যে জুমার মসজিদে তুই এসেছিস লোকেরা জানলো যে তারাবির নামাজে তুই আছিস তাই না সব নামাজে শয়তান ভাগ নিতে পারে শয়তান আপনাকে ওখানে ওয়াসওয়াসা দিয়ে আপনার এখলাস কমিয়ে দিতে পারে দুনিয়ার স্বার্থ লোক দেখানো লোক শোনানো নিয়ত চলে আসতে পারে ইল্লাসম একমাত্র রোজা একমাত্র ফাইনাহুলি একমাত্র আমার জন্য তা রাখা হয় ওয়ানা আজি বেহি আর রোজার বদলা আমি স্বয়ং আল্লাহ দেব মিন আজালি রোজার অবস্থায় বান্দা তার পানাহার এবং তার কাম বাসনা আমার সন্তুষ্টির জন্য ছাড়ে কারো ভয়ে ছাড়ে না কেউ জানতে পারবে না বাথরুমে গিয়ে যদি পান পান করে না কেউ জানতে পারবে না আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না পুকুরে যদি ডুব দিয়ে পানি খেয়ে নেয় কেউ জানতে পারবে না হ্যাঁ নদীতে সাঁতার কাটতে কাটতে যে ডুব দিয়ে পেট ভরে পানি খেয়ে নেয় কেউ জানতে পারবেন আল্লাহ ছাড়া বাড়িতেও বললো রোজা আছি স্ত্রীকে বললো রোজা আছি এখানেও বললো রোজা আছি কেউ জানতে পারবে না রোজাতে যে এখলাস আছে এখলাস পৃথিবীর কোন এবাদতে নেই গোটা মাস ধরে রোজা না রেখেও সমাজকে বলা যেতে পারে যে রোজা আছে মজলিস আসছে রোজা ইফতার করছে আমরা জানছি রোজা আছে তাই না তো রোজাতে এত বেশি এখলাস আছে যে এখলাস আপনার মধ্যে তাকুয়া সৃষ্টি করে দিবে এই রোজা যে আন্তরিকতার সাথে রাখছেন যে হলুসিয়াতের সাথে রাখছেন এই হলুসিয়াতটা যদি কন্টিনিউ করেন আপনি সমস্ত এবাদবন্দিগিতে এর নাম হচ্ছে তাকুয়া এর নাম হচ্ছে আল্লাহর ভয়ে কাজ করা আল্লাহর ভয়ে গুনা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে ফরজ অজেব আদায় করা আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এটা তাকোয়া রোজা সম্পর্কে কত আমরা গুরুত্ব দিয়ে থাকি চিন্তা করুন যে আপনাকে যদি পাঁচ মিনিট আগে বলা হয় যে আপনি পানি পান করে নেন খুব পিপাসা লেগেছে পানি পান করে নেন কেউ জানবে না চলে নির্জনে একটু পানি পান করবেন কখনো করবেন না আপনার যদি লাখ টাকা দেওয়া হয় তাও করবেন না আপনি তাহলে চিন্তা করেন রোজাটাকে এত এখলাসের সাথে আপনি রাখছেন যে রোজার ক্ষেত্রে কোন রকমের আপনার মধ্যে ত্রুটি নেই এখলাসে এই এখলাস নামাজে পয়দা করেন এই এখলাস জাকাত দিবেন তখন পয়দা করেন এই এখলাস যখন মসজিদ মাদ্রাসা তৈরি করবেন তখন পয়দা করেন এই এখলাস যখন দিন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন পয়দা করেন এই এখলাস আপনি হজে উমরাতে পয়দা করেন আবার হজে গিয়ে উমরা গিয়ে ছবি তোলা কেন শুরু করছেন হ্যাঁ উমরায় গেলেন যার পর একটা সাফার উপর ছবি একটা মারোয়ার উপর ছবি ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন হ্যাঁ গাড়িতে বাসে যাচ্ছেন অথবা কারে যাচ্ছেন আর ছবি তুলে দিয়ে দিলেন এহরাম পরা অবস্থায় যে আমি ওমরাই যাচ্ছি কেন ভাই ওখানে কেন এখলাসের এত অভাব লোকজনকে জানাতে চান আপনি যে আমি হজে গেলাম উমরাই গেলাম কেন এত দুর্বল কেন রোজা ছবি তুলে দেন তো দেখি যে রোজা আমি ছবি তুলে দিচ্ছি দেখেছেন কাউকে ছবি তুলে দিতে হ্যাঁ যে আমি রোজার ছবি তুলে দিলাম আমি রোজার অবস্থায় আছি তাহলে রোজার অবস্থায় এত আপনার আন্তরিকতা এত আপনার নিষ্ঠার খলুসিয়ত এইরকম খলুসিয়ত যদি পয়দা করেন তাহলে তাকু আপনার মধ্যে চলে আসবে আল্লাহ তাকুন এই জন্য তাকুয়ার সংজ্ঞা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা বলা হয়েছে যে তাকুয়া কাকে বলে তার মধ্যে একটি সংজ্ঞা বলছি এখানে আজকে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ কাল্লাহ মানা আক যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে না দেখেন ভালো করে শুনবেন তাকুয়া কাকে বলে যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওখানে যেন আল্লাহ পাক তোমাকে দেখতে না পান আর যেখানে আল্লাহ তোমাকে যেতে হুকুম করেছেন সেখানে যেন তোমাকে আল্লাহ অনুপস্থিত না পান এই দুটো কথা মনে রাখবেন তাকুয়ার ক্ষেত্রে আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে গায়েব থাকবেন না সেখানে হাজির আপনি আর যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন সেখানে হাজির হবেন না সেখান থেকে দূরে থাকবেন আপনি ওইখানে যেন আল্লাহ দেখতে না পান আপনাকে আল্লাহ সবসময় দেখছেন তাই না ফজর নামাজ আল্লাহ দেখছেন না দেখছেন না আল্লাহ ফজর নামাজ যেতে হুকুম করেছেন কিনা ফজর নামাজে যেতে হুকুম করেছেন তাহলে যেখানে আল্লাহ যেতে হুকুম করেছেন ওখানে ওখান থেকে আপনি গায়েব থাকবেন না ওখান থেকে আপনি অনুপস্থিত থাকবেন না এটা হচ্ছে তাকুয়ার একটা দিক আর যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন হারামের জায়গায় যেতে নিষেধ করেছে তাই না বুলু ফিল্ম দেখতে আল্লাহ নিষেধ করেছেন কিনা ফাহেসা কিনা অশ্লীলতা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহেসা তোমরা অশ্লীলতার কাছে যাবে না তাহলে বুলু ফিল্মের সামনে যেন আল্লাহ কখনো না দেখেন উলঙ্গ ছবি ফেসবুকে দেখছেন আপনি কেউ দেখছেন আপনার মোবাইল আর আপনি আল্লাহ জানে এমন জায়গায় তোমাকে না দেখেন যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ ঠিক না মদের কাছে হ্যাঁ সিগারেটের কাছে চুরি করার কাছে হ্যাঁ ডাকাতি করতে বেইমানি করতে সুদ খেতে আল্লাহ যেতে নিষেধ করেছেন সুতরাং যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে দেখতে না পান এই হচ্ছে তাকুয়া সম্মানিত ভাতরমণি আল্লাহ বলছেন যে আইয়ামা মাদুদাত রোজা মাত্র কয়েকদিন দেখেন তিন দিন শেষ তিন দশে তিরিশ তাই না তিন দিন শেষ জি হ্যাঁ ওসর বুঝেন তো ওসর দশ ভাগের এক ভাগ তো ওসর শেষ তিন দশে তিরিশ তাই না ওসর শেষ এরকম ধীরে ধীরে দেখবেন যে এক সময় কত শেষ হয়ে গেল ওয়ান ফোর্থ শেষ চার ভাগের এক ভাগ শেষ তিন ভাগের এক ভাগ শেষ দুই ভাগের এক ভাগ শেষ অধিকাংশটাই শেষ এ দ্রুত শেষ হয়ে যাবে আল্লাহ হোসেন মাত্র কয়েকদিনের রোজা সুতরাং এই রোজাকে ভারী মনে করবে না হালকা মনে করবে যারা রোজা রাখবে তাদেরও দিন পার হয়ে যাবে আর যারা রোজা রাখছে না তাদেরও দিন পার দিন থেমে থাকবে না কিন্তু যারা রোজা পালন করলো তারা কামিয়াব হয়ে গেল আল্লাহকে রাজি করতে পারলো আর যারা রমজান মাসে বিনা কোনো শরীয়তে অজরে পানাহার করলো আল্লাহকে নারাজ করে দিয়ে জাহান্নামের রাস্তায় চলে গেল আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরেও জানছে যে মানুষের অসুবিধা হইতে পারে তাই বলছেন ফামান খান মিন মারিয়ে যান কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে অন্য সময় সংখ্যা পূরণ করে নেবেন সফরে থাকলে আপনি রোজা ছাড়তে পারেন তবে সফরে যদি কোনো কষ্ট না হয় তো রোজা রাখাটাই ভালো কারণ নবী করিম সাল্লাম সাধারণ সফরে যেই সফরে কোনো কষ্ট নেই রোজা রেখেছেন এবং সাহাবিরা কেউ রেখেছেন কেউ রাখেননি কেউ কাউকে দোষারোপ করেননি ছাড়া জায়েজ সফরের অবস্থায় রোজা ছাড়া জায়েজ কিন্তু রোজা রাখতে পারলে রাখাটাই ভালো এখান থেকে রিয়াজ গেছেন অথবা মক্কা গেছেন রোজা রাখতে কোনো অসুবিধা নেই কষ্ট তেমন হয় না এখানেও যে কষ্টটা হয় ওই কষ্টটাই ওখানে তাহলে রোজা রাখাটাই ভালো রোজা রাখাটাই ভালো ছাড়া যায় কিন্তু যদি দ্বিতীয় অবস্থা একটা অবস্থা বললাম যে রোজা রাখাই উত্তম সফরে দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখতে কিছুটা কষ্ট হচ্ছে মানে এই দাম্মামে থাকলে যে কষ্ট হয় খিদা পিপাসার তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আপনার মক্কা মদিনা গিয়ে বাড়িয়াজে গিয়ে তাহলে তখন রোজা রাখা মকরু অপছন্দনীয় রোজা ছাড়াটাই উত্তম আপনার জন্য রোজা ছাড়াটাই উত্তম অন্য সময় রোজা কাজা করবেন তৃতীয় অবস্থা হচ্ছে রোজা রাখতে চরম কষ্ট হচ্ছে ওমরা করতে গিয়ে সাফা মারোয়া সাই করতে গিয়ে আর রোদরে তফ করতে গিয়ে অবস্থা খারাপ ধরেন অথবা আপনার যে কোনো শহরে গিয়ে বড়ই কষ্ট হয়ে গেছে রোজা রাখতে শরীর একবারে অচল এই অবস্থায় রোজা রাখা জায়েজ নয় গুণা হবে রোজা রাখলে কি হবে সফরে তাহলে বেশি কষ্ট করে রোজা রাখলে নাজাইজ এবং গুণা হবে পেনই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইরকম অবস্থার ক্ষেত্রে বলেছেন সাফার সফরে রোজা রাখলে কোনো নেকি হয় না রোজা রাখতে যদি বেশি কষ্ট হয় তারপরে সফরে কেউ রোজা রাখে তাহলে এই রোজাতে নেকি হয় না মক্কা বিজয়ের বছরে নবী সাল্লামের এক সাহাবি বেহুশ হয়ে পড়ে গেছে আসরের সময় রোজা রেখে সারাদিন রোজা ছাড়েনি আর গরমের সময় ছিল রোজা <clears throat> নবী কেন জানতে পারলেন যে এরকম একটা লোক বেহুশ হয়ে গেছে আর লোকের ওকে ছায়া টায়া করে পানি টানি দিচ্ছে মাথায় বললেন যে দেখো এইরকম কষ্টের অবস্থায় রোজা রাখা গুনহার কাজ উলাই কামল ওসাত উলাই কামল ওসাত উলাই কামল ওসাত যারা এইরকম কষ্ট করে রোজা রাখে তারা হচ্ছে নাফারমান নাফারমান নাফারমান তিনবার করে বছর সুরুল্লাহ সাল্লাম সুতরাং যদি সফরে এইরকম অবস্থা হয় তাহলে রোজা রাখবেন না তিনটি অবস্থা বললাম আপনার অবস্থা আপনি সফরে নিজেই বুঝতে পারবেন কি অবস্থা আপনার অসুস্থতার ক্ষেত্রে ওই রকমই যদি খুব বেশি কষ্ট হয় তো রোজা রাখা গুনহার কাজ গুনহার রোজা রাখবেন না আপনি অসুস্থ অবস্থায় কিন্তু যদি রোজা রাখতে কষ্ট হয় এমন কষ্ট যে তাতে চিকিৎসা বিলম্ব হয়ে যাচ্ছে <coughs> চিকিৎসায় বিলম্ব হয়ে যাচ্ছে অথবা ওষুধ পানি ঠিকভাবে তিনবার খেতে হবে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না এই রকমের অবস্থা তাহলে রোজা ছাড়াই হচ্ছে উত্তম কিন্তু যদি হালকা অসুখ থাকে হালকা অসুখ সবারই আছে এই অবস্থায় রোজা ছাড়া জায়েজ নাই কারো সর্দি কারো কাশি কারো অ্যালার্জি কারো গলা খারাপ ইত্যাদি কারো মাথার ব্যথা ইত্যাদি শরীরে ব্যথা না এইরকম সাধারণ অসুখের অবস্থায় রোজা ছাড়া জায়েজ নয় এই ক্ষেত্রেও তিনটি অবস্থা কিন্তু যদি হালকা অসুখ হয় তো রোজা ছাড়া জায়েজ নয় সফরে যদি কষ্ট নাও হয় তবু রোজা ছাড়া জায়েজ আছে তবে রোজা রাখাই হচ্ছে উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিন সময় শেষ হতে যাচ্ছে রোজা সম্পর্কে এতটুকু যে আয়াতগুলির আলোকে আলোচনা করলাম এখানে শেষ করছি এখন রোজা সম্পর্কে আর দু একটি কথা বলবো রোজার ক্ষেত্রে অনেকে ইফতার করতে আসেন কিন্তু ইফতার কি দিয়ে করতে হয় জানেন না অনেক নতুন ভাইরা রয়েছেন হয়তো প্রথম পানি শুরু করছেন অথবা লাবান দিয়ে শুরু করছেন এইরকম না করে সুন্নতি তরিকা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের যদি তাজা খেজুর থাকতো তাজা খেজুর রোতাব তাজা খেজুর খেয়ে ইফতার করতেন আমাদের কাছে তাজা খেজুর নেই কিন্তু তাজার কাছাকাছি এটা একেবারে শুকনো খেজুর নয় তাহলে খেজুর খেয়ে ইফতার করবেন যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর যে কোনো খেজুর থাকে খেজুর খেয়ে ইফতার করবেন তাও যদি না থাকে তো নবী হাসা হাসাওয়াতি মিম্মা কয়েক ঢোক পানি খেয়ে ইফতার করতে আগে পানি খেয়ে নেন আর তারপরে লাবান হোক দুধ হোক জুস হোক ভাত হোক যা আছে তাই খান কিন্তু আগেই বুটমুড়ি দিয়ে শুরু করবেন না আগে অন্য কিছু দিয়ে শুরু করবেন জুস দিয়ে শুরু করবেন না বরং খেজুর দিয়ে শুরু করবেন আমাদের কাছে কমপ্লেন আসছে আপনাদের সম্পর্কে <clears throat> সেটা হচ্ছে যে তিনটে করে মাত্র খেজুর দেওয়া হচ্ছে আমার নির্দেশ দেওয়া তিনটের বেশি দিয়েন না আজকে অনেকে পাঁচটা দিতে চাইছিলেন কিন্তু অভিযোগ আসলো যে খেজুর খাই না ফেলে দিয়ে চলে যাচ্ছে নষ্ট হচ্ছে আরে কমপক্ষে তিনটা খেজুর তো খান সারাদিনে শরীরে যে আপনার সুগার কমে আসছে এমনি যাদের সুগারের রুগীও না যারা তাদেরও ক্ষেত্রে খেজুর সবচেয়ে উপকারী জিনিস খেজুর দিয়ে ইফতার করা সবচেয়ে উপকারী জিনিস দিনের উপকার দুনিয়ার উপকার দিনের উপকার যা সুন্নতি আপনি ইফতার করলেন তিনটা খেজুর খান আর তারপরে পানি খান আর দুনিয়ার উপকার যে শরীরটা দ্রুত আপনার ওই যে সুগার কমে গেছে ওটাকে কভার করবে যার ফলে এই তিনটা খেজুরকে ফেলে দিয়ে আল্লাহ রাস্তায় যাবেন না তিনটা খেজুর খেয়ে নেন তার সাথে লাবান খান একসাথে তিনটা না খেতে পারছেন একটা খেয়ে তার করেন আর তারপরে লাবান খান আর তারপরে পানি খান তারপরে আরেকটা খেজুর খান আর একটা খেজুর খান কিন্তু এই তিনটা খেজুরকে ফেলে নষ্ট করে যাবেন না আল্লাহর অস্তে কোনো কিছু নষ্ট না করে যথাসাধ্য খাওয়ার চেষ্টা করবেন ভাতের ক্ষেত্রে যদি না পারেন খেতে জবরদস্তি করতে বলবো না কিন্তু যথাসাধ্য প্লেটটা সাফ করার চেষ্টা করবেন এই হচ্ছে অনুরোধ আর ইফতারির সময় যে দোয়া বলতে হবে সুন্নতি দোয়া সেটাও গত দিনে বলেছি সুতরাং সেটা আর রিপিট করছি না সাহারির ক্ষেত্রেও সাহারি খাওয়া সোননাথ সাহারি খাওয়া হচ্ছে সোননাথ সুতরাং সাহারি খাবেন রাত বারোটা একটাই খেয়ে নিয়েছেন ওই খাওয়াতে ঘুমিয়ে গেলেন ওই রকম রোজা রাখবেন না বড় ফজর আগে উঠে কমপক্ষে তিনটা খেজুর খান অথবা খেজুরও যদি না খান কমপক্ষে একটু পানি খান পানি পান করে নেন সাহারি খাবেন সেটাই বলছে আপনার জন্য বরকতের জিনিস নাবিসাল্লাহ বলেছেন তাসাহারু ফাইন নাফি সাহুরে বারাকা তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সেই সময় একটু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাকের জিকির আজকার করলেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের রসুলের সুন্নত পালন করলেন সব দিক থেকে বরকত রয়েছে শরীরটাও সুস্থ থাকলো সারাদিন আপনি সাহারি খেয়ে রোজাটা রাখলেন আল্লাহ পাক রব্বুল আজম নবীর তরিকায় চলার তফিক দান করেন আর বাকি ইনশা আল্লাহ তালা আমাদের ধারাবাহিক আলোচনা প্রতিদিন চলতে থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারা এখানে আসছেন তারা নিজের রুমমেট সাথী সঙ্গী বন্ধু বান্ধব তাদেরকে ডেকে হেঁকে নিয়ে আসবেন আল্লাহ ফাকরবুল আহমেন আপনাদের নে কামল কবুল করেন শ্যাম কেবান কেয়াম কবুল করেন সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন তারাবি পড়ার তৌফিক দান করেন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক দান করেন তওবা ইস্তেকফারের তৌফিক দান করেন আমাদের আল্লাহ গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের মাতা পিতার গুনা খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন